لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হজরাত মুরব্বিয়ান কিরাম অধিকার মুসল্লিয়ান আজম বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও সহি হাদিসের অনুসারী মুয়াহিদ ভাইয়েরা আল্লাহ সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়ত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ গত জুমাতে আমরা যুবকদেরকে নিয়ে আলোচনা করেছিলাম এটারই সাথে ছোট্ট আরেকটি বিষয় গুরুত্ব অনেক বেশি আলোচনা করা মুনাসিব মনে করছি তা হচ্ছে আজকের যুব সমাজ পিতা মাতা মুরব্বীদের সঙ্গে আচরণ করতে গিয়ে অনেকটা ভুল করে থাকে এই জন্য আমি কোরআনুল করিমের সুরায় বানী ইসরাহলের বাইশ তেইশ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ সুবহান বলছেন অকবা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা আল্লাহর ফয়সালা চূড়ান্ত ঘোষণা আল্লাহ তাবুদু ইল্লা যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করবে না এটা সবসময় থাকবে কারণ কোন মখলুকে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না স্রষ্টার হুকুম অমান্য করে স্রষ্টার নাফারমানি করে কোন সৃষ্টির আনুগত্য করার অধিকার নেই এটা সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে অথবা ধর্মীয় ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আল্লাহ সুবাহার যে নির্দেশ এটাকে আগে রেখে তার অধীনে অন্য মাকলুকের অধিকার রয়েছে কিন্তু আল্লাহর অধিকার আল্লাহর হক আল্লাহর এবাদতকে আল্লাহর আদেশকে অমান্য করে কোনো মাকলুকে আনুগত্য করা যায় নেই সেজন্য কোরআনুল করিমের এই আয়াতে পিতা মাতার অধিকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবাহ বলছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ঘোষণা শুনে নাও অকবা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইজ্জাহু তোমরা কারো এবাদত করবে না আনুগত্য করবে না কারো দাসত্ব করবে না গোলামি করবে না ইল্লা ইজ্জাহু একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া গোলামি কারো হবে না আমরা সকলেই কার গোলাপ এটাকে সকলে বুঝি অনেকেই বুঝে না নামাজে আমরা দাঁড়িয়ে বলি ইয়াকা না বধু আমরা একমাত্র কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার ই গোলামি করি এখানে আর কারো সুযোগ আছে এটা মনে রাখতে হবে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র একটা উদ্দেশ্যে তা হচ্ছে আমার এবাদত করার জন্য আমার গোলামি করার জন্য তাহলে যে অনেকের নাম আছে আব্দুল নবী নবীর গোলাম গোলাম মুস্তফা মুস্তফার গোলাম মুস্তফা আল্লাহর নাম না আল্লাহ রসুলের উপাধি মনে রাখতে হবে আল্লাহ তারা নবী এবং রাসুলদের সম্পর্কে বলেছেন আব্দুহু ও রাসুলহু কালেমাতু শাহাদা ছোটবেলায় মুখস্থ করেছেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তারপরে কি ওয়া আশহাদু আমি সাক্ষী দেই এখানে আমাদের দেশের প্রায় কালকে আমি একটা মাহফিলে ছিলাম বোধ হয় আমাকে সমাজের রাত্র চারটার থেকে সাড়ে চারটার থেকে এর আগে আধা ঘন্টা পাঁচ মিনিট করে বয়ান করেছেন বাংলাদেশের মনে হয় শীর্ষ পর্যায়ের যত আলেম সবই ছিল সিলেটের গহরপুর মাদ্রাসা ওই অঞ্চলের সবচেয়ে বড় মাদ্রাসার মধ্যে দ্বিতীয় নাম্বার মাদ্রাসা যেটা যে নুরুদ্দিন সাহেব ছিলেন ওনার মাদ্রাসা যাই হোক সব খুব্বাগুলো পড়লো শুনলাম নাসাহাদু আল্লাহ ইলাহা নাসাহাদু মানে আমরা সাক্ষী দিচ্ছি সাক্ষী হয় নিজের পক্ষ থেকে অন্তরের কথাটাকে প্রকাশ করার নাম হচ্ছে সাক্ষী নিজের বিশ্বাস নিজের আকিদা এটা প্রকাশ করা আমি জানি না আপনার আকিদায় কি আছে এই জন্য খুববার সময় আল্লাহ রসুল বলতেন ও আশাহাদু আল্লাহ মাদ্রাসার ছাত্র ভাইরা তোমরা খেয়াল রাখবে এটা কারণ না শাহাদু আমরা সাক্ষী দিচ্ছি শাহাদত আমরা ইস্তেফার করতে পারি সবার সাথে একসাথে কিন্তু সাক্ষী দেওয়ার বেলায় যার যাত্রা সেজে দিবে এই হাদিস আমি কোথাও পাই না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি হ্যাঁ আপনারাও মনে মনে সাক্ষী দিবেন আমিও সাক্ষী দিচ্ছি ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার পান্দায় এবং রাসুল আব্দুহু তাহলে আল্লাহ রসুল সাল্লাম তিনিও কি আল্লাহর আব্দ আল্লাহর গুলাম মেয়ারাজের সময় আল্লাহ রসুল সাল্লামের যতগুলো আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় মর্যাদার বিষয় ছিল মেয়েরাজ এই মেয়েরাজের প্রসঙ্গ আলোচনা করতে গিয়েও এই সুরটাই যেটা আমি শুরু করেছি সুরায় বনে শুরুতেই আছে এসব শব্দ বলেন নাই যে সমস্ত প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তার রাসূলকে রাতের বেড়া ভ্রমণ করিয়েছেন তা বলা হয় নাই তার নবীকে তা বলেন নাই বলছেন কি একেবারে বানি ইসরাইল প্রথম নম্বর আয়াতটা শুরু হয়েছে যেখান থেকে ওই নাম হচ্ছে বানি ইসরাইল শুরু হচ্ছে এটা আসরা বিআবদিহি লাইলাম মিনাল হারাম ইলাল আকসা সমস্ত দোষ ত্রুটি মুক্ত সমস্ত প্রশংসা এবং পবিত্রতার মালিক সেই আল্লাহ তাআলা তিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদুল হারামে মিনাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এখানেও আল্লাহ তারা ব্যবহার করলেন কি শব্দটা কাজী ফাকুল্লুনা আব্দুল্লাহ আমাদের সব মখলুক আমরা সব মানুষ কার গোলাম আল্লাহর গোলাম তবে এটা খেয়াল রাখতে হবে কোন খাজা বাবার গোলাম না কোন গাজা বাবার গোলাম না এটাও খেয়াল রাখতে হবে এজন্য আল্লাহ তালা যত জায়গায় মানুষের অধিকার নিয়ে আলোচনা করেছেন পিতা মাতার হক নিয়ে আলোচনা করেছেন তারা আগের আয়াতগুলো পর্বে সেখানে আগে নিজের বিষয়টা ক্লিয়ার করেছেন এখানে একই কারো আনুগত্য করা যাবে না করা যাবে না ক্ষেত্রে মানা যাবে না যদি আল্লাহর হুকুমের পরিপন্থী হয় আল্লাহর হুকুমের অধীনে হলে সেটা মানা যাবে এরকম ভাবে যেগুলো আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক নয় সেক্ষেত্রে মানুষ আইনও তৈরি করতে পারে কারেন্টের বিল কত হবে ইউনিট প্রতি মোবাইলের বিল কি হবে এটা তৈরি করতে পারবে না এগুলো তৈরি করতে পারবে কিন্তু যেসব জায়গায় আল্লাহ তারা আইন দিয়েছেন কারণ দিয়েছেন সেইখানে আল্লাহর আইনকে বাতিল করে এরপরে নিজেরা মন গড় আইন তৈরি করে সে মুসলমান থাকবে এটা আপনারা বুঝবেন যারা কষ্ট করে নামাজ পড়তে আসেন যে যে দল করেন আমি বলি না কিন্তু ইমানের ক্ষেত্রে আপোষ করবেন না ইমানের ক্ষেত্রে কোন আপোষ করা যাবে না এটা আপনি চিন্তা করেন কোরআন যদি আপনি বিশ্বাস করেন কোরআনে আইন দেওয়া আছে কোরআনে বলা আছে পাঁচটা জিনিসের মূল্য মানুষের কাছে অনেক চারটা জাগতিক একটা আল্লাহ মানুষ নিজের যানটাকে হেফাজত করতে চায় যান বাঁচাতে চায় না এরকম ভাবে মাল রক্ষা করতে চায় মাল চুরি হলে কি হয় আমি বুঝি আমার একবার একটা বড় ধরনের চুরি হয়েছে এরকম ভাবে মাল তারপরে তিন নম্বরে আছে মানুষের বংশ চার নম্বরে মানুষের আকর এবং জ্ঞান বিবেক বুদ্ধি এইগুলো সংরক্ষণ করা জরুরি আর এক নাম্বারটা আমি বাদ দিয়েছি এক নাম্বারটা আদিন হেফাজত করা জরুরি যেহেতু এটা অনেকে বুঝে না এটা যে একটা বিষয় তাই এখন মানুষের মনে থেকে উঠে গেছে এই পাঁচটা জিনিসকে রক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি অধিকার আর এই পাঁচটা সম্পর্কে আল্লাহ যে আইন দিয়েছেন সেই আইনগুলো পরিবর্তন করার অধিকার কারো নেই আসুন এক একটা দেখাই যান হেফাজত করা জানের নিরাপত্তা আল্লাহ আকবার বিভিন্ন ধর্মে অন্যায় হত্যা সম্পর্কে নিষিদ্ধ আছে ঠিক কিন্তু কোরআনুল কারিমে যে স্পষ্ট এবং যে সুন্দর ঘোষণা করেছে পৃথিবীর কোন ধর্মগ্রন্থ কোন মতবাদের মধ্যে সে আলোচনা করা হয় নাই কোরআন বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ মান কাতালা নাফসান যে ব্যক্তি কোনো একটা প্রাণীকে হত্যা করলো বেগাইরে নাফসিন ফাসাদিন ফিল আরদে সে কাউকে হত্যা করে নাই অথবা জমিনে কোনো ফিতনা ফাসাদ হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা লাগায় নাই অন্যায় ভাবে যে ব্যক্তি কোন একটা প্রাণীকে হত্যা করলো ফাকাহান্নামা কাতারান্না জামিয়া সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে ওমান আহিয়া পক্ষান্তরে যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায় হত্যার হাত থেকে বাঁচালো অন্যায় হত্যার হাত থেকে যে ব্যক্তি একটা প্রাণকে রক্ষা করলো তাকে আন্নামা আহিয়ান্না তাজামিয়া যেন সে সমস্ত পৃথিবীর মানুষের যান রক্ষা করলো হ্যাঁ বলুন না কি সুন্দর কথা অন্যায় হত্যা ইসলাম পছন্দ করে না এরকম ভাবে আর এক জায়গায় বলা আছে কেউ কেউ হত্যা করে বসলে ভুলে করলে তার বিচার আছে কোরআনে ইচ্ছে করে বলে তার বিচার আছে ইচ্ছে করে যদি কোনো ব্যক্তি হত্যা করে আল্লাহ তার বিচার দিয়েছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব আল কতল বিল কতল যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তার বিনিময়ে তাকে হত্যা করতে হবে কেউ যদি কার চক্ষু উপরে ফেলে তার চক্ষু উঠিয়ে ফেলো কেউ কার হাত কাটলেও হাত কেটে ফেলো আল আইন বিল আইন বল উজুর বিল উজুন কান কাটলে কান কেটে দাও আল্লাহ তারা বলছেন এটা আমার আইন এই আইন কেন দিলা একটা মানুষ হত্যা করলো একজনকে তাকে হত্যা করলো লাভটা কি হলো আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব হে জ্ঞানী লোকেরা কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন তার মানে যদি একটা লোক জানতে পারে তাকে হত্যা করা হবে হত্যা করলে হত্যা করা হবে তাহলে সে হত্যা করতে চিন্তা করবে অন্যায় খুন করতে চিন্তা করবে এজন্য বলা হয়েছে ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব জানের নিরাপত্তা আল্লাহ তারা দিলেন আইন দিয়েছেন কিসের জন্য এখন হত্যা করলো কেউ আপনি আল্লাহর এই আইন বাতিল করে জেল দিলেন যাবজ্জীবন দিলেন হবে এটা জায়গ আছে দুই নাম্বারে সংক্ষিপ্ত করছে আমি যেহেতু বিষয় অন্য না দুই নাম্বার বিষয় হচ্ছে মালের হেফাজত করা জান মাল মালের হেফাজত সম্পর্কে আল্লাহ তারা বলছেন বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল তোমরা একে অপরের অন্যায় ভাবে খেও না আল্লাযীনা ইয়াকুলুনা ইয়াতামা এমনি ভাবে এতিমদের মাল যারা ভক্ষণ করে তারা তাদের পেটে আগুন জাহান্নামের আগুন পরিপূর্ণ করছে এইভাবে অন্যায় ভাবে কেউ যত তার মাল খেতে না পারে সেজন্য আল্লাহ তারা উৎসাহিত করেছেন এরপরেও যদি কোনো ব্যক্তি চুরি করে তার বিধান আল্লাহ তারা দিয়েছেন চোর পুরুষ হোক নারী হোক যদি তারা চুরি করে সুনির্দিষ্ট পরিমাণ চুরি করে তাহলে ওদের হাত দুটো কেটে ফেলো অবশ্যই একসাথে না একবার চুরি করলে একটা কাটা যাবে তারপরে করলে পাপ মাও কাটা যাবে এরকম পর্যায় করে কাটার কথা আছে তারপরে চুরি করলে যে হাত কাটা যাবে তাও এই জন্য ইসলামের কোরআনকে বুঝতে হবে এই পেঁয়াজ চোর তেল চোর লবণ চোরদের জন্য নয় এটার প্রমাণ ইসলামে এই আইনগুলো এসেছিল তখন যখন রাসুল্লাহ সাল্লাম একটা বাইতুল মাল উদ্বোধন করলেন সেদিন তিনি ঘোষণা করেছেন এমন এক ঘোষণা দিয়েছেন পৃথিবীর কোন অর্থনীতিবিদ পৃথিবীর কোন লিডারের পক্ষে তা এ পর্যন্ত দেওয়া সম্ভব হয় নাই এমন পর্যন্ত দেওয়া সম্ভব হবে না আল্লাহ সেদিন বলেছিলেন শুনে রেখো আজকের থেকে যে ব্যক্তি কোন সম্পদ রেখে মারা যায় সেই সম্পত্তির মালিক তো তার অরিষ্ঠাই হবে সেখানে ভাগ বসাবো না কিন্তু জেনে রাখো এতদিন পর্যন্ত যদি জানা যায় তো বলতেন কোন ঋণ আছে কিনা বলা ঋণ আছে আদায়যোগ্য সম্পত্তি আছে কিনা তাই নাই তোমরা নিয়ে না জানাজা পড়বো না জানাজা ফেরত দিতেন আল্লাহ সেটা বললেন আজকের থেকে এটা হবে না অনান তারকা তাই না নাও বয়ান আজকের থেকে যে ব্যক্তি ঋণ রেখে মারা যাবে অসহায় স্ত্রী সন্তান রেখে দুনিয়া থেকে চলে যাবে জেনে রাখো থেকে ঘোষণা করছি সমস্ত ঋণ এবং তার অসহায় স্ত্রী সন্তানদের দায় দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লাহ নিজের কাজে তুলে নেব সুবাহ আছে পৃথিবীর কোন অর্থনীতিবিদ আছে পৃথিবীর কোন লিডার এই ঘোষণা করবে যে সমস্ত ঋণগুলো আমি আদায় পরিশোধ দিব এরপরে এরকম একটা অর্থনীতি দেওয়ার পরে সবার ব্যবস্থা করার পরেই ঘোষণা আসলো চুরি হাত কাটার বিষয়টা বুঝতে হবে এটা এরপরেও আমাদের খোলাফায় রাশেদা অমর আমি আল্লাহ তালার যুগে একবার একটু সামান্য অভাব দেখা দিল তিনি সমস্ত বিচারকদের কাছে পত্র রাখলেন রাষ্ট্রীয় ঘোষণা জারি করলেন দেশে অভাব দেখা দিয়েছে এখন থেকে যদি কোন চোর চুরি করে যাচাই করো কেন চুরি করলো অভাবের তাড়নায় কিনা যদি অভাবের তাড়নায় চুরি করে থাকে খবর তার তারা হাত কাটবে না আর যদি অভ্যাসজনিত কারণে মাল বৃদ্ধি করার জন্য চুরি করে তার হাত কাটো বুঝে গেল এখানেও পরিষ্কার হয়ে গেল যে চোরের হাত কাটার বিধান তখনই যখন ইসলাম মানুষের অন্ন বস্ত্র বাসের বাসস্থান মৌলিক শিক্ষা চিকিৎসা এই সবগুলো ব্যবস্থা করে তারপরে হাত কাটার আইন জারি করেছে চুরির বিচার আমি এটা আগে আলোচনা করেছি বহুবার যে আল্লাহ নবী সালাম মক্কা বিজয় করেছেন সেই মক্কা বিজয়ের তিন দিনের মাথায় কোরাইশ বংশে বনু মাকসুমের একটা মহিলা চুরি করে ফেললো ওরা আগে বড় লোকেরা চুরি করলে বিচার করতো হালকা গরিবরা চুরি করলে বিচার করতো কঠোর ভাবে এটা কোরাইশ বংশের মেয়ে নামটা আবার আল্লাহ নবীর নামের মেয়ের নামে নাম ফাতেমা নাম মুসলিম সাহেব আদিজ করে দেখবেন সহি মুসলিম আদিজ আল্লাহর নবীকে কি করে বলা যায় কোরআশ বংশের মেয়ে হাত কাটলে সমস্যা হবে বদনাম হয়ে যাবে তাছাড়া আপনার বংশ তো কোরআশ বংশ নামটা আবার আপনার মেয়ের নামে নাম সবাই বাছাই করে খুঁজে বের করলো আল্লাহর নবীর পালক পুত্র জায়েদের ছেলে উসাবাকে সে চিন্তা করলো কত কথাই না বলি চলে এটা বলবো আল্লাহ নবী বললো আল্লাহ নবী সাল্লাম বলেন সামা আল্লাহর আইনের ক্ষেত্রে সুপারিশ করছো কোরআনে পরিষ্কার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম আল্লাহর আদেশকে কোন ব্যক্তি পশ্চাতে ফিরেবার অধিকার রাখে না আল্লাহর হুকুমকে বাতিল অধিকার কারো নেই লাম আত্মে বালে হুকমিহি আল্লাহর হুকুম আল্লাহর আদেশকে কোনো ব্যক্তি পশ্চাতে ফেরার অধিকার রাখে না তুমি আল্লাহর আইনে সুপারিশ করছো জেনে রাখো আল্লাহর কসম গোরাইশ বংশের মেয়ে ফাতেমা নয় মোহাম্মদ কলিজার মেয়ে যদি চুরি করত আল্লাহর আইন কার্যকর করতে গেলে তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর আইন পরিবর্তন অধিকার কারো আছে এভাবে মাদের হেফাজতের আইন দিয়ে দিলেন এই আইন থাকলে আর চুরি হতো দেশে তিন নাম্বার ছিল কি দান গেল মাল গেল আর কি বংশ বংশ হেফাজত করা জরুরি এখন তো বংশ যাতে হেফাজত না হতে পারে সেজন্য কত রকমের অপকর্ম সমাজে চলছে উৎসাহিত করা হচ্ছে সেদিন পত্রিকায় দেখলাম ফরিদপুরে একটা আনাউজবিল্লা এটা বলতে আমার লজ্জা লাগে বলছি জন্য আর যেটা বিদেশে আছে লজ্জার যে কারণগুলো সেগুলো তারা আন্দোলন করছে সমকামিতার জন্য অমুকের জন্য তারা ওখানে একটা অভিযোগ একটা রুমো করে রাখছে জন্য এটা পত্রিকা এসেছে আমাদের মনে রাখতে হবে বংশে আবাদত করা আল্লাহ তারা আমাদের গুরুত্ব দিয়েছেন সেজন্য বলেছেন বংশের মধ্যে গন্ডগোল যদি কেউ লাগায় জেনার বিচার করবার শাস্তি আছে আর বেবিচারী এরা যদি অবিবাহিত হয় একশো দৌড়া মারো বিবাহিত হলে পরে সেজন্য আদি বোকার সেবা সৈয়াদিদার প্রমাণিত আছে এটার জন্য সঙ্গে সার করতে হবে পাথর চূড়ান্ত করতে হবে আইনটা কার যাতে করে কেউ কারো বংশের মধ্যে গন্ডগোল লাগাতে না আমার বিষয়টা ক্লিয়ার হলো বংশ গেল চার নাম্বার বিষয় হচ্ছে জ্ঞান আল্লাহর বড় সম্পত্তি সম্পদ আল্লাহ তারা দিয়েছেন আল্লাহকে চিনার জন্য আমি এটা বলি যে জ্ঞান দিয়েছেন একমাত্র আল্লাহকে চিনার জন্য আল্লাহর বিধানকে বোঝার জন্য নতুবা জাগতিক জ্ঞান বা তার জন্য যে জ্ঞান তার ছাগলেরও আছে ছাগল জানে ঘাস কোন জায়গায় বেশি পাওয়া যাবে গরুর আছে গরু লাঠি থেকে দৌড় দেয় বোঝা গেল এই জ্ঞানগুলো বাঁচার জন্য জীবিকার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞান আপনারা বাড়ছে ওদের কম নাই আপনি ওই বলে থাকেন যে মুরগি থেকে বাচ্চা বের হয় ডিমের হাঁসের বাচ্চা মুরগি বাচ্চা পানির কাছে নিয়ে যান হাঁসের বাচ্চা পানিতে সাঁতার কাটতে শুরু করবে কোনো ভয় নাই মুরগির বাচ্চা পানি দেখলে ভয় পায় কে শিক্ষা দিয়েছে আল্লাহ তোমার শিক্ষা দিয়েছে বিদেশে এখন শীতের মৌসুম সব পানিগুলো বরফ হয়ে গেছে পানিগুলো হাজার হাজার মাইল উড়াল দিয়ে বাংলাদেশ চলে আসলো আবার যখন শীত চলে যায় তখন কে দেশে বসে থাকে না আবার উড়াল দিয়ে চলে যায় বোঝা গেল জীবিকার জন্য ইঁদুরের জ্ঞান আছে সে গুদাম জাত করে পিঁপড়ার জ্ঞান আছে সেও খাদ্য নিয়ে গুদাম জাত করে সমস্ত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিকার জন্য যে জ্ঞান দরকার তা দিয়েছেন তাহলে মানুষের জন্য বিশেষ জ্ঞান দিলেন কিসের জন্য একমাত্র আল্লাহ তারাকে চেনার জন্য জানার জন্য আর আল্লাহ তারাকে চেনার জন্য এটা একটা অন্তরের চক্ষু বিবেকের চক্ষু আমি এটাকে এভাবে বলি যেভাবে আমাদের বাহ্যিক চক্ষু দিয়ে আমরা দেখি কিন্তু চোখ থাকলেই দেখা যায় না বরং দেখার জন্য শব্দ হচ্ছে আলো থাকতে হবে চাই সূর্যের আলো হোক চাঁদের আলো হোক চাই কারেন্টের আলো হোক মোহাম্মদের আলো হোক যেভাবে আলোর প্রয়োজন ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ আমাদের যে অন্তর চক্ষু দিয়েছেন সেই চক্ষু দিয়ে দেখার জন্য শর্ত হচ্ছে কি একটা আলো থাকতে হবে সেই আলোর নাম কি আল কোরআন এমনি আর একটা মৌলিক বিষয় যেটা হেফাজত হচ্ছে দিন তার নাম কি বোকার আল্লাহ তারা দিন দিয়েছে আমাদেরকে সেই দিনের নাম কি ইসলাম আর কোনো কিচ্ছু না সেই দিনের একটাই নাম তার নাম কি ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম একমাত্র নাম কি কবরে গেলে প্রশ্ন করে মা দিন তোমার দিন কি তুমি ধর্ম নিরপেক্ষ কি বলবে আল্লাহ তো প্রশ্ন করবেন বোখারি হাদিসে সব হাদিসগুলোতে আছে আল্লাহ তারা যেখানে বলছেন তোমাদেরকে দিন দিয়েছি তো পরিপূর্ণ করে দিয়েছি সেই দিনের নাম কি লাকুমুল ইসলাম আদিনা সেখানে বলতে হবে বিল্লাহি রব্বান অবিল ইসলামে অবিল ইসলামে ডেমোক্রাসিয়াতে আমি ডেমোক্রেসি ধর্ম পালন করেছি আমি গণতন্ত্র পালন করেছি আমি সমাজতন্ত্র পালন করেছি আমি রাজতন্ত্র পালন করেছি আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম বোঝা গেল নবীদের ধর্ম ছিল ইসলাম সব নবীর ধর্ম ছিল কি সব নবীর ধর্ম ছিল ইসলাম করে আছে এটা বহু আয়াত একটা দুটো না মিল্লা তাবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন সব নবীকে আল্লাহ তাআলা যে দিন দিয়েছিল সেই দিনের নাম কি ইসলাম একমাত্র আল্লাহর সামনে মুসলিম আত্মসমর্পণ করবে তার নাম হয় মুসলিম তার নাম কি আল্লাহ তারা সেটাই বলেছেন অকবর আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া কারো আনুগত্য চলবে না আনুগত্য হবে কার এই জন্য বলেছেন দিন যদি কেউ বদলায় মান বাদলা দিন যে ব্যক্তি দিন পরিবর্তন করলো বদলালো তাকে কতল করে ফেলে মোরতাদ মোরতাদের শাস্তি কতল করা তার শাস্তি কি এই পাঁচটা জিনিসকে হেফাজত করা আল্লাহ তারা বিধান দিয়েছেন স্পেশাল ভাবে এই আইন কারো পরিবর্তন করার অধিকার আছে কেউ যদি বলে আইন বদলাতে হবে তাহলে সে মুসলমান থাকবে আপনারাই ফতুয়া দিচ্ছেন বুঝে শুনে ফতোয়া দিবেন এটাই সহি ফতোয়া আল্লাহকেও মানবে আল্লাহর বিধানকে মানবে না এই অধিকার কাউকে দেওয়াই হয় না এই জন্য বলেছেন এই আয়াতের শুরুতে অকবর বুকা তোমাদের রবের চূড়ান্ত ঘোষণা আল্লাহ তাবুদু ইল্লাহু ইল্লা ইয়াহু খবরদার একমাত্র তাকে ছাড়া আর কারো গোলামি করবে না আনুগত্য করবে না কোন রাষ্ট্র আইনের ক্ষেত্রেও আল্লাহর হুকুমের সঙ্গে সংঘর্ষের মানা যাবে না কোন খাজা বাবা যদি আইন দেয় তসবি তাহলিল যায় অজিফা দেয় আল্লাহ সুবাহ তারা এখানে আপোষ করেন নাই আমি বলে থাকি জানাজার নামাজের সময় আমরা রুকু চেষ্টা করি না কারণ কি সব নামাজে রুকু চেষ্টা করতে হয় ফজরের নামাজে জোহরের নামাজে আসরের নামাজে মাগরিবের নামাজে ঈশার নামাজে ঈদের নামাজে জুমার নামাজে সব নামাজে রুকু চেষ্টা করতে হয় কিন্তু খবরদার নামাজ জানাজা রুকু চেষ্টা করা যায় না কারণ জানাজার সামনে একটা লাশ আছে কি আছে আপনি চিন্তা করলে মানুষ বলবে যে ওই যে বুজুর্গকে সম্মান করা হচ্ছে সেটা আল্লাহ তারা নিজের রূপ এবং চিন্তা পর্যন্ত বাতিল করে দিয়েছেন যাতে করে কোন ব্যক্তি কোন ভণ্ড কোন মাদার পূজারী কবর পূজারী এই বিভ্রান্ত করতে না পারে কুমরা করতে না পারে এই তো মাদারে চিন্তা করে বুজুর্গকে চিন্তা করা হচ্ছে আল্লাহ এত সতর্কতার সাথে বিধান দিয়েছেন এজন্য বলেছেন লা তাহবুদু ইল্লা ইয়াহু পিতা মাতার এবাদত করার পরে আল্লাহর এবাদত করার পরে কার হুকুম মানবো দেখেন এখানে চলে আসবে অবিল ইহসানা পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে আল্লাহ ইবাদত করার পরে আল্লাহ তারা কোন পীরের কথা বলেন নাই কোন বুঝের কথা বলেন নাই এমন শোনা যায় বুড়া বাপ একটা পেঁপে গাছ লাগিয়েছে প্রথম পেঁপে হয়েছে পেকে গেছে পেঁপেটা আসতে বাবার সামনে দিয়ে নিয়ে গেল পীরের বাড়িতে পীর আবার ওয়াজ করে হাদিয়া তো কেউ আসবেন না কালকে পর্যন্ত এখানে সকালে একজন বলতেছিলেন যে সে লাইনে দাঁড়িয়ে গেছে তো সবাই হাতিয়ে দেয় সে হাতিয়ে নেয় নাই তাকে বলো যে হাতিয়ে কিছু দিতে হয় এইভাবে আজকে আমাদের সমাজে মা বাবার যে অধিকারটা ছিল সে অধিকার থেকে সরিয়ে একদিকে নিয়ে গেছে গুমরাহির পথে আরেকদিকে নিঃসাররা দুই দিকে চলে গেছে অবিল ওয়ালিদাইনে ইহসানা পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে এরপরে আল্লাহ তালা বিধানকে আরো পরিষ্কার করছেন তোমার পিতা মাতার উভয়জন অথবা কোন একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থা গণিত হয় খবরদার তাদের সামনে উফ বলো না দুইটা ব্যাখ্যা আছে এক তার কোনো আচরণ উফ করো না অথবা এটা এরকম না আরো গুরুত্ব দিয়ে বলছেন তোমার নিজের কোনো কষ্টে তুমি তোমার আব্বার সাথে উপ বলো না তুমি যেন মনে কষ্ট পেয়েছ তোমার আব্বাও তোমার মনে কষ্ট পাবে তার মনে কষ্ট পাবে যে আমার ছেলে বোধ কষ্টে আছে কি দয়ালু আল্লাহ সুবাহ তারা বলছেন ফাদা উফিন তুমি উফ তার সামনে বলো না তার কোন আচরণে হোক অথবা তোমার নিজের কষ্টের কারণে হোক তার সামনে উফ বলো না সে কষ্ট পাবে ওলা তান হার হুমা ধমক দিয়ে কথা বলো না ওলা তান হার হুমা ধমক দিয়ে কথা বলো না অকুল্লাহুমা কৌলান করিমা এবং নম্র ভাবে কথা বলো নরম ভাবে আব্বু কেমন আছেন কি চান কি করতে পারি খেদমত নরম ভাবে কথা বলো এরপরে বুড়ো হয়ে গেলে পরে কি করবা আল্লাহ তালা বিস্তারিত বলেছেন রহমা দয়ার অবনতির সাথে বিনয়ের সাথে তোমার ডানাকে বিছিয়ে দাও এরপরে যে বৃদ্ধ অবস্থা সহায়তা থাকে মারা যায় দোয়া করো কি দোয়া করবে তাও শিখিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করবে তা শিখিয়ে দিয়েছেন এমন না তুমি মন করে একটা মিলা মাহফিল দিবা তিন দিনে মিলা চল্লিশে মিলা আর দিয়ে মনে করলা যে আমি একটা বিরাট সবের কাজ করলাম তুমি একটা বিরাট করেছো আল্লাহর শিখানো দোয়া وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহকে ফরিয়াদ রব্বুল আলামিন রব্বি হে আমার রব ইরহামহুমা আমার পিতা মাতার প্রতি দয়া করো করুণা করো মহাব্বত করো কামা রব্বায়ানি সগীরা যেভাবে তারা আমার প্রতি দয়া করেছিল আমাকে লালন পালন করেছিল শিশু অবস্থায় কার শিখানো দোয়া এটা করলে কষ্ট লাগে না আমার করতে হবে দোয়া করতে হবে কোরআন করতে হবে তার যে একটা মিলাদ নিয়ে আসলাম কিন্তু হুজুর পয়সা হুজুরকে দিলাম পকেটে আর হুজুর হচ্ছে পুজো নিয়ে গেল তার জান্নাতে বসে দিল জানা তো সোজা আল্লাহ রসুল তারা পরিষ্কার বলেছেন إنكم تحشرون كما تموتون وتحيون كما تموتون كما تحيون আমার উন্মতরা ভালো করে জেনে রাখো আমাদের মাঠে তোমাদেরকে ঠিক সে অবস্থা নামে যে অবস্থায় মরবে আর মরবে ঠিক সে অবস্থায় যে অবস্থায় তুমি জীবন যাপন করবে জীবন যাপন করবে যেভাবে মৃত্যু হবে সেভাবে মৃত্যু হবে যেভাবে আমাদের মাঝে উঠবে সেভাবে যত বড় হুজুর কিনে বলো যে কি আছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ রাসূলের মিল্লাত ছিল ইসলাম আর তোমার মিল্লাত ছিল ধর্ম নিরপেক্ষ যখন এই মিথ্যা সাক্ষী দাও ওকে বিসমিল্লাহ মিল্লাত রাসূলিল্লাহ ফেরেশতারা তারা ওকে দেব আর তোর জন্য অপেক্ষা করছি আমরা কি সাক্ষী দিচ্ছ তুমি আল্লাহকে ভয় করো অন্যায় করো ঠিক আছে তবা করে আল্লাহ মাফ করবেন কিন্তু তুমি শরিয়াতকে পরিবর্তন করতে যেও না এমনি পাপ করো পাপ সবাই করে আদম পাপ করেছে তবা করেছে পাপ মানুষ করবে এটা বড় অন্যায় না কিন্তু শরীয়তের কোন বিধানকে পরিবর্তন করা অথবা শরীয়তের ব্যাপারে কোনো কথা বলা এই লোকটা আর মুসলিম থাকে না সঙ্গে সঙ্গে সে ইসলাম খারিজ হয়ে যায় এই জন্য এখন বর্তমানে আবার এই সমস্ত স্লোগান বেশি শোনা যাচ্ছে আমাদের মনে রাখতে হবে ইসলামের ব্যাপারে আমরা যে যেই দল আর মতে থাকি আপোষ করার কোন সুযোগ নেই দল আমাদের একটাই তার নাম কি পথ আমাদের একটা তার নাম রসুলের তরিকা তার নাম কি আমি আলোচনা করছিলাম সংক্ষিপ্ত আকারে হলেও পিতা মাতা অধিকার নিয়ে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে তবে খেয়াল করতে পিতামাতা যদি অমুসলিম হয় সেখানে বলা হয়েছে তাদের কি সুন্দর শিক্ষা পিতামাতা যদি অমুসলিম হয় অন্যায় হুকুম করে বলা হয়েছে ফালা তুসা ফালা তুতে যদি পিতামাতা অন্যায় করে হুকুম করে তাহলে তাদের কথা মানা যাবে না কিন্তু ভালো আচরণ তার সাথে করতে পারো অসহায় দুনিয়া মা দুনিয়ার সাথে আচরণ করো এ সম্পর্কে হাদিসে একটা ঘটনা আছে আবু হরাইহু হাদিসের সবচেয়ে বড় যে বর্ণনাকারী প্রায় পাঁচ হাজার তিনশো তিয়াত্তরটা হাদিস তাদেরকে বর্ণিত তিনি যখন ইসলাম গ্রহণ করলেন সপ্তম হিজড়িতে আল্লাহ নবীর দরবারে আসেন যা মায়ের মা মুশ্রের কাছেরা মায়ের কাছে রাত্রে যে দেরি হয়ে গেল আবু হরার মা জিজ্ঞেস কোথায় গিয়েছিলে বললো আমার এক দরবারে গিয়েছিলাম যার কদমে স্পর্শ করতে পারলে মানুষ ধন্য হয় যার সালাদ পড়তে পারলে গল্প ধরে সম্পর্কের মানুষ সুন্দর হয় আমি আমার একটা লোকের কাছে গিয়েছি তিনি কে তিনি মোহাম্মদ সালাম সঙ্গে সঙ্গে মারতে শুরু করলো মারতে মারতে রক্তাক্ত করে ফেললো সকালবেলা আবু হলার আসলেন ইয়ারসুল্লাহ আমার মা আমাকে মেরেছেন আল্লাহ রবি বললেন আবু হরারা তোমার মা তোমাকে মেরেছেন সেজন্য আমি তো তার জন্য বদ্ধ করতে পারি না তার কোনো প্রতিশোধ নিতে পারি না তোমার মা আবু হরারা বুঝতে পারলেন তিনি বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে নালিশ এই জন্য দেই নাই বিচার দেওয়ার জন্য নয় প্রতিশোধ নেওয়ার জন্য নয় আমি জানি আপনি আল্লাহর রাসূল আমি বিশ্বাস করি আল্লাহর নবী আপনি দোয়া করতে পারেন এটা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দান করেন আল্লাহ নবী দোয়া করতে সুবহানাল্লাহ মাবি উম্মাবি হুরায়রা আবু হুরায়রা দৌড় দিলেন যে দেখি আমার মায়ের কাছে আমি কি আগে বলতে পারি নাকি নবীর দোয়া আগে গিয়ে পৌঁছে যায় আবু হুরায়রা ঘরের দরজার সামনে দাঁড়ালেন দরজা লাভ করলেন ভিতর থেকে আওয়াজ কে তুমি আবু হরা আবু হরা বলতেন আল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আমি মায়ের আওয়াজের থেকে বুঝতে পেরেছি তার আওয়াজের মধ্যে আমি আগে যেমন সিরেকের গন্ধ ছিল সিরেকের বুবাস ছিল কষবা ছিল এখন আর তা নেই আমি বুঝতে পারলাম আমি আবু হরাইরা দৌড়ে আসার আগে আল্লাহ রাবুল আলমিন আমার মায়ের ঘরে নবীর দোয়া কবুল করেছেন নবীকে আল্লাহ তালাকে আল্লাহ তালা আমার মাকে হৃদায়ত দান করেছেন বুঝে গেল মা বাবার সাথে বেয়াদুই করার কোনো সুযোগ নেই মা বাবার সঙ্গে বেয়াদবি করে অনেক কাহিনী আমাদের হাদিসে পাওয়া যায় আমি সেগুলো আলোচনা করছি না যেহেতু যুবকদের সাথে সম্পর্কে আমি আলোচনা কত মতো করেছি যুবক ভাইয়েরা আপনাকেও ছোটবেলায় মা বাপ যখন ছোট সময় নিয়ে গেছিলেন তখন কি করলেন আপনি জিজ্ঞেস এটা কি ওটা কি এটা গরু ওটা ছাগল ওটা পাখি ওটা বা বিল্ডিং তখন বাবার কোনো বিরক্তি নেই আর এই বাবা যখন বুড়ো হয়ে যায় তখন আপনার সঙ্গে হয়তো গাড়িতে গেল তখন জিজ্ঞেস করে এটা কি এটা গরু এটা কি ছাগল এটা কি ধরো এত কথা করে নাকি বিরক্ত হয়ে গেল তোমাকে মনে রাখতে হবে ছোটবেলার সেই কাহিনী এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে পরিষ্কার করে দিলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা পিতা মাতা যদি তাড়াতাড়ি মরে যেন খতম করে একবার হুজুর খতম করে কিদের খতম করে না খতমে খাজেগা তাড়াতাড়ি মরার জন্য এই শব্দ আল্লাহ রসুলের সাহাবি কেউ বলে নাই খতমে খাজাগা খতমে হাজারি দুর্বে নারিয়া নারী মানে আগুন এই সমস্ত কবরস্থান গেলে কত কত সাইনবোর্ড লাগিয়ে আছে মক্কা মদিনা গুলো কবরস্থানে সাইনবোর্ড আছে মা বাপ যদি তোমার অসুস্থ অবস্থা থাকে খেদমত করো এই খেদমতের অনেক সব আছে মুসার আমার আল্লাহকে করেছেন আল্লাহ আমার সঙ্গে কান্না থেকে যাবে বলো ওই যে মুচি শহরে কোন আমল যাবে মুসার আসসালাম তার পিছ নিলেন সারাদিন দেখবেন কি করে মুচিগিরি করে আল্লাহর হুকুম মেনে চলে সন্ধ্যার সময় নরম কিছু খাবার তৈরি করে বাড়ি চলে গেল খাতার ভিতরে বাকি যেরকম থাকে এরকম মাকে নিয়ে বেরোলো শুকনা কঙ্কাল হয়ে আছে ময়লা জড়িত হয়ে আছে নিজ হাতে পরিষ্কার করে গোসল করালেন এরপরে খাওয়ালেন সে নরম খাবার মা বিড়বিড় করে কিছু একটা দোয়া করলো আর পরে সে নিজের স্ত্রী সন্তানদের খাওয়ালো মুসাল আসলাম জিজ্ঞেস করলো এই লোকটা এই লোকটা তোমার কে লোকটা বললো মুচি বললো আমার মা প্রায় অনেক বছর পর্যন্ত আমার মা এরকম ভাবে অসুস্থ হয়ে পড়ে আছে আমি নিজে সব গর্ব শেষ করে তার এই খ্যাত করে তারপরে খাওয়া দাওয়া করে তারপর নিজে খাই বলেন তারপরে তোমার মা কি বললো অন্য দোয়া করেছেন যে আল্লাহ আমার যে ছেলে আমার দিনে এত কষ্ট করে তুমি এই ছেলেকে এই যুগের নবী বনে ইসরায়েলের নবী তাওরাত গর্ব নাজর হয়েছে সেই নবী মুসার সঙ্গে কেমন মাঝে উঠাইবা তাকে জান্নাতে বসবাস করতে অভিজ্ঞ দিবা আমি তোমার সেই নবী আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছিলেন আমি সে জানতেছিলাম তুমি কি অমলটা করো আমি এই জন্য যুবক ভাইদেরকে বলবো আজকে যদি কোনো প্রস্তুতিও ছিল না আমার খুব দেওয়ার জন্য সিলেট থেকে এসে আদান হয়েছে অনেক দূর থেকে আমি এই জন্য এই বিষয়ে আলোচনা করলাম আল্লাহ সুবাহান তার জন্য আমাকে আপনাকে এবং দুনিয়ার সমস্ত মুসলিমদেরকে আমল করার তৌফিক দান করেন وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين